সারা পৃথিবী জুড়ে বইছে অশ্লীলতার সায়লাব আর সে সায়লাবের স্রোতে ভেসে চলছে মুসলিম উম্মার সন্তানরাও না তা তো হতে দেয়া যায় না তাই নীতিহীনতার শিকল আমাদেরই ভাঙতে হবে ভাঙতেই হবে নীতিহীনতার শিকল ভাঙার গে যাই আমি গান প্রতিটি সমাজে বয়ে যায় কেন শ্লীলতার বান নীতিহীনতার শিকল ভাঙার গেয়ে যাই আমি গান প্রতিটি সমাজে বয়ে যায় কেন শ্লীলতার বান আমি জেগে আজ গড়তে সমাজ ডিঙিয়ে ঝড় তুফান ডিঙিয়ে ঝড় তুফান আমি জেগে আজ গড়তে সমাজ ডিঙিয়ে ঝড় তুফান ঝিয়ে ঝড় তুফান নীতিহীনতা নীতিহীনতার শিকল ভাঙার গে যাই আমি গান প্রতিটি সমাজে বয়ে যায় কেন শ্লীলতার বান ওহে জনতা ছেড়ে ভীরুতা ঘুচাও সেই আধার যে সমাজ আজ তুলছে আওয়াজ চাই খোদা চাই বীর তোমার ওহে জনতা ছেড়ে ভীরুতা ঘুচাও সেই আধার যে সমাজ আজ তুলছে আওয়াজ চাই খোদা চাই বীর তোমার বলছে সমাজ কত নটরাজ বক্ষে আমার গাইবে গান বক্ষে আমার গাইবে গান বলছে সমাজ কত নটরাজ বক্ষে আমার গাইবে গান বক্ষে আমার গাইবে গান নীতিহীনতা নীতিহীনতার শিকল ভাঙার গে যাই আমি গান প্রতিটি সমাজ বয়ে যায় কেন শ্লীলতার বান নীতিহীনতার শিকল ভাঙার গে যাই আমি গান প্রতিটি সমাজে বয়ে যায় কেন শ্লীলতার বান আমার দেশের সবখানেতে রন্ধ্রে রন্ধ্রে অসৎ কাম কে জাতির হাল ধরবে রুখবে সকল পাপের বান আমার দেশের সবখানেতে রন্ধ্রে রন্ধ্রে অসৎ কাম কে জাতির হাল ধরবে রুখবে সকল পাপের বান আয়রা ছুটে দেশ বাঁচাতে রুখতে পাপের ঝড় তুফান রুখতে পাপের ঝড় তুফান আয়রা ছুটে দেশ বাঁচাতে রুখতে পাপের ঝড় তুফান রুখতে পাপের ঝড় তুফান নীতিহীনতা নীতিহীনতার শিকল ভাঙার গেয়ে যাই আমি গান প্রতিটি সমাজে বয়ে যায় কেন শ্লীলতার বান নীতিহীনতার শিকল ভাঙার গেয়ে যাই আমি গান প্রতিটি সমাজে বয়ে যায় কেন শ্লীলতার বান মানবতার ঘান গেয়ে তার সুরাহা একটা পেতেই চাই হয় হবে জয় নয় হবে ক্ষয় বীরের মতো বাঁচতে চাই মানবতার গান গিয়ে তার সুরাহা একটা পেতেই চাই হয় হবে জয় নয় হবে ক্ষয় বীরের মতো বাঁচতে চাই ক্ষয় হবে না জয় হবে জয় বাজবে জয়ের সেই বিশান বাজবে জয়ের সেই বিশান ক্ষয় হবে না জয় হবে জয় বাজবে জয়ের সেই বিশান বাজবে জয়ের সেই বিশান নীতিহীনতা নীতিহীনতার শিকল ভাঙার গেয়ে যাই আমি গান প্রতিটি সমাজে বয়ে যায় কেন শ্লীলতার ভান নীতিহীনতার শিকল ভাঙার গেয়ে যাই আমি গান প্রতিটি সমাজে বয়ে যায় কেন শ্লীলতার বান আমি জেগে আজ ঘুরতে সমাজ ডিঙিয়ে ঝড় তুফান ডিঙিয়ে ঝড় তুফান আমি জেগে আজ গড়তে সমাজ ডিঙিয়ে ঝড় তুফান ডিঙিয়ে ঝড় তুফান নীতিহীনতা নীতিহীনতার শিকল ভাঙার গে যাই আমি গান প্রতিটি সমাজে বয়ে যায় কেন শ্লীলতার বান নীতিহীনতার শিকল ভাঙার গেয়ে যায় আমি গান প্রতিটি সমাজে বয়ে যায় কেন শ্লীলতার বাং নীতিহীনতার শিকল ভাঙার গে যায় আমি গান প্রতিটি সমাজে বয়ে যায় কেন অশ্লীলতার বাং